এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি ও জীবন থেকে মুছে ফেলো সকল আধার গ্লানি জীবন থেকে মুছে ফেলো সকল আধার গ্লানি জীবন থেকে মুছে ফেলো সকল আধার গ্লানি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি মুক্তির স্বপ্ন বুকে নিয়ে হৃদয়ে রাঙিনায় ফুল ফুটিয়ে মুক্তির স্বপ্ন বুকে নিয়ে হৃদয়ে রাঙিনায় ফুল ফুটিয়ে মুক্তির স্বপ্ন বুকে নিয়ে হৃদয়ে রাঙিনায় ফুল ফুটিয়ে চলো তুমি দৃপ্ত পদে চলো তুমি দৃপ্ত পদে বাধার প্রাচীর সব মারিয়ে ও হো হো ও বিশ্ব জুড়ে দাও ছড়িয়ে মহাশক্তির অমীয় বাণী বিশ্ব জুড়ে দাও ছড়িয়ে মহাশক্তির অমীয় বাণী এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি না খেয়ে মানুষ মরছে কত বোমার আঘাত ক্ষত বিক্ষত না খেয়ে মানুষ মরছে কত বোমার আঘাত ক্ষত বিক্ষত না খেয়ে মানুষ মরছে কত বোমার আঘাত ক্ষত বিক্ষত জুলুমের জাতা কলে পিষ্ট তারা জুলুমের জাতা কলে পিষ্ট তারা মুক্তির স্বপ্নে বিভোর যারা ও হো হো ও হো আমাদেরকে বাঁচাতে যাও এগিয়ে তোলো তুমি বিজয় ধ্বনি তাদেরকে বাঁচাতে যাও এগিয়ে তোলো তুমি বিজয় ধ্বনি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি ও জীবন থেকে মুছে ফেলো সকল আধার গ্লানি জীবন থেকে মুছে ফেলো সকল আধার গ্লানি জীবন থেকে মুছে ফেলো সকল আধার গ্লানি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তুমি